যারা মনে করে একামতে দিন মানে রাষ্ট্র ক্ষমতা দখল করা আছে না নাই আমি আগেই বলেছি তাত্ত্বিক আলোচনা একটু ধৈর্য লাগবে শোনার জন্য তো একামতে দিন মানেই যারা রাষ্ট্র ক্ষমতা দখল করা মনে করে আর যারা মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে এখন তাদের দলিল দিয়ে রদ করব। তাদেরকে বাতিল প্রমাণ করব ইনশাআল্লাহ একামতে দিন মানে কি এইটা নিয়ে এত আলোচনা এত তর্ক বিতর্ক ফেসবুক অনলাইন ইউটিউব আলেম মধ্যে বিতর্ক যারা ইসলামী রাজনীতি করে তারা এক প্রকার ভিডিও দেয় আহলে হাদিসরা এক প্রকার ভিডিও দেয় বিটিকিচ্ছিরি অবস্থা একামতে দিন মানে কি আমি উদাহরণ দিয়ে সহজ করে বুঝাতে চাই যে একামতে সালাত মানে কি যেহেতু শব্দ একামাত আল্লাহ সুবাহানা তালা কোরআনে আশির অধিক জায়গায় বলেছেন আকিমুসালাহ তোমরা সালাত কায়েম করো তাহলে এক জায়গায় আল্লাহ বলেছেন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো আমি যদি বুঝে যাই সালাত কায়েম করা মানে কি তাহলে বুঝতে সহজ হবে দিন কায়েম করা মানে কি সালাদ কায়েম করা মানে যদি কেউ বুঝাতে চায় যে এই খেতলালের যত মানুষ আছে সব মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে বাধ্য করে ঘর থেকে বের করে মসজিদে নিয়ে এসে সালাত পড়ানোর নাম একামতে সালাদ কথার কথা মেনে নিলাম আপনার বুঝটা আপাতত মেনে নিলাম আমি আজকে সারা খেতলালের সব মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে গেলাম এখন একজন মানুষ অজু করা জানে না সুরা ফাতেহা মুখস্থ নাই কিভাবে রুকু করতে হয় জানে না কিভাবে সিজদা করতে হয় জানে না সিজদায় কি পড়তে হয় জানে না রুকুতে কি পড়তে হয় জানে না কোরআনের কিছুই মুখস্ত নাই তার কি সালাত হবে সে যদি সালাত পড়ে তার কি সালাত হবে তাহলে কি তার সালাত প্রতিষ্ঠা করা হলো একামতে সালাত কি তার জন্য প্রযোজ্য হলো হলো না অসম্ভব হতে পারে না সে জানে না অজু করা অজু করেনি কেমনে সালাত হবে সে জানে না সুরা ফাতেহা সুরা ফাতেহা পড়েনি কেমনে সালাত হবে তার সালাত হতে পারে না সে সালাত তো জানেই না একামতে সালাত মানে হচ্ছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে সালাত আদায় করার নাম একামতে সালাত যদিও একজন ব্যক্তিও করে তাহলে একজন ব্যক্তি তার জীবনে একামতে সালাত করল কথা বুঝতে পারছেন একজন ব্যক্তিও যদি রাসুলের সুন্নাত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে সালাত আদায় করে যাবতীয় হুকুম আহকাম মেনে তাহলে ওই একজন ব্যক্তি তার জীবনে একামতে সালাত করলো এর নাম হচ্ছে একামতে সালাত তাহলে একামতে দিন মানে কি একামতে দিন মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার চান্দি থেকে পায়ের পাতা পর্যন্ত জীবনের প্রত্যেক ধাপে ধাপে ইসলাম যে নিয়ম কানুন দিয়েছে ইসলাম যে হুকুম আহকাম দিয়েছে ইসলাম যে বিধিবিধান দিয়েছে সেই প্রত্যেক বিধিবিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম একামতে দিন দিন প্রতিষ্ঠা করা আমি কি বুঝাতে পেরেছি আপনাদের এটার নাম হলো একামতি দিন কেউ যদি মুখে দাড়ি না রাখে দাড়ি না রেখে বলে যে আমি রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা কায়েম করবো কেননা একামতে দিন করতেছি তাকে আপনি বলবেন এখনো তোমার ভিতরেই একামতে দিন হয়নি এখনো দিন তোমার ভিতরে কায়েম হয়নি এর নাম আসল একামতি দিন কেউ যদি একামতি দিন রাষ্ট্র ক্ষমতা দখল করতে গিয়ে হরতাল করে তাহলে আপনি তাকে কি বলবেন তুমি মিথ্যা একামতে দিন কায়েম করতে গিয়ে সত্য একামতে দিনের লঙ্ঘন করেছ কিভাবে সত্য একামতে দিনের হাদিস কিছুক্ষণ আগেই গেল যে ওয়াদনাহা ইমাতাতুল আজা সর্বনিম্ন ইমান হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে ফেলা অতএব রাস্তা বন্ধ করে হরতাল করা হারাম তুমি যদি একামতে দিন চাও তাহলে তোমাকে আগে রাস্তা থেকে হরতাল বন্ধ করতে হবে তুমি মিথ্যা একামতে দিনের নাম দিয়ে সত্য একামতে দিনের লঙ্ঘন করেছ সত্য একামতে দিনে হরতাল হারাম তুমি সত্য একামতে দিনের লঙ্ঘন করতে গিয়ে মিথ্যা একামতে দিন কিভাবে বাস্তবায়ন করতে চাও এইভাবে প্রত্যেক পদে পদে এই ইসলামী রাজনীতিবিদ যারা আছে তথাকথিত ইসলামী রাজনীতিবিদ এবং যারা খারিজি আছে তারাই একামতি দিনের লঙ্ঘন করে চলেছে একজন মুমিনকে হত্যা করা একামতি দিনের লঙ্ঘন সে তার নিজের জীবনে এখনো ইসলাম বাস্তবায়ন করেনি সে একজন মুমিনের হত্যাকারী তাহলে সে কিভাবে একামতি দিন করতে পারে সে তো একামতি দিনের লঙ্ঘন করতেছে একামতি দিন মানে হচ্ছে ইসলামী শরীয়ত মানা নিজের জীবনে বাস্তবায়ন করা এবার আসি যারা মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে একটা রাষ্ট্র কখন মুসলিম কখন কাফের হতে পারে শেখ সালেহ আল ওসাইমিন তার এক বইয়ের মধ্যে লিখেছেন কোনো দেশের যদি অধিকাংশ জনগণ মুসলিম হয় কোনো দেশের যদি অধিকাংশ জনগণ মুসলিম হয় দেশের রাষ্ট্রনেতা যদি প্রকাশ্য কাফের প্রকাশ্য কুফরি না করে দেশের রাষ্ট্রনেতা এবং দেশে যদি ইমান এবং ইসলামের প্রাধান্য থাকে ইসলামী নিয়ম কানুনের প্রাধান্য থাকে আমেরিকার চেয়ে বাংলাদেশের পরিবেশ ভালো না খারাপ ভালো ভারতের চেয়ে বাংলাদেশের পরিবেশ ভালো না খারাপ ভালো তার মানে এই দেশে ইসলামী চিন্তা চেতনার গালবা আছে আধিক্য আছে প্রাধান্য আছে এইরকম প্রত্যেক দেশে যেখানে অধিকাংশ মানুষ মুসলিম রাষ্ট্রনেতা মুসলিম প্রকাশ্য কাফের হয়নি এবং ইসলামী নিয়মকানুনের গালা বা আধিক্য আছে পাঁচ অক্ত সালাদ পড়তে কোনো বাধা নাই হজ করতে কোনো বাধা নাই সিয়াম পালন করতে কোনো বাধা নাই জাকাত দিতে কোনো বাধা নাই ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করতে তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয় না সেই রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র বলে গণ্য গণ্য করা হবে তাহলে প্রশ্ন হচ্ছে যে এ দেশে যে অনেক বা এই রকম সাতান্নটা মুসলিম দেশের সৌদি আরব ছাড়া বাকি কোনো দেশে ইসলাম পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয় না তাহলে এই দেশগুলোতে যে ইসলাম পুঙ্খানুপুঙ্খভাবে মানা হচ্ছে না তার কি করবেন তার উত্তর দুইটা এক যে বিধানগুলো মানা হয় না সেই বিধানগুলো আমাদেরকে দেখতে হবে যে কি কি মানা হয় না সাধারণত সব মুসলিম রাষ্ট্রে ইসলামের যেটা ফ্যামিলি ল পারিবারিক আইন সেটা বাস্তবায়ন করা হয় পিতা মারা গেলে কতখানি উত্তরাধিকার সূত্রে পাবে এটা ইসলামে যেভাবে আছে মুসলিম রাষ্ট্রগুলোতে ওইভাবে আছে বিয়ে কিভাবে হবে ইসলামে যেভাবে আছে রাষ্ট্রগুলোতে ওইভাবে আছে তালাক কিভাবে হবে ইসলামে যেভাবে আছে রাষ্ট্রগুলোতে ওইভাবে আছে এই যে ফ্যামিলি যে লগুলো আছে এই লগুলো রাষ্ট্র প্রায় সব মুসলিম রাষ্ট্র সংরক্ষণ করেছে পাঁচ রক্ত যে পাঁচটা যে হুকুম আহকাম আছে ইসলামের কালেমা সালাদ সিয়াম হজ জাকাত সবগুলোই পালন করার পূর্ণ অধিকার প্রায় সব মুসলিম দেশে আছে এমনকি রাষ্ট্রীয়ভাবে হজে পর্যন্ত পাঠানো হয় কোনো বাধা দেওয়া হয় না ঈদের দিন কোরবানি করতে রমজান মাসে সিয়াম পালন করতে ঈদ পালন করতে কোনো বাধা দেওয়া হয় না সকল ক্ষেত্রে সহযোগিতা করা হয় নাই কি ক্রিমিনাল ল সংক্রান্ত ইসলামের যে আইন আছে অপরাধ সংক্রান্ত ইসলামের যে আইন আছে সেগুলোর বাস্তবায়ন নাই চুরি করলে হাত কাটতে হবে কেউ কাউকে হত্যা করলে শ্বাস করে তাকে হত্যা করতে হবে মদ পান করলে চল্লিশ লাঠি আশি লাঠি পিটাতে হবে এই যে ইসলামের ক্রিমিনাল ল সংক্রান্ত বিবাহিত নারী পুরুষ জেনা করলে পাথর মেরে মেরে হত্যা করতে হবে অবিবাহিত নারী পুরুষ জেনা করলে একশো লাঠি পিটাতে হবে এক বছরের জন্য দেশ ছাড়া করতে হবে এই জাতীয় ক্রিমিনাল অপরাধ সংক্রান্ত যত আইন আছে একটা আইনেরও বাস্তবায়ন সৌদি আরব ছাড়া পৃথিবীর কোনো মুসলিম দেশে নাই তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলবো তাহলে আমরা এই ক্ষেত্রে ছোট্ট জবাব একজন মুমিন যেমন কাবিরা গুনাহ করার পরও কাফের নয় ফাসেক মুসলিম ফাসেক মুমিন ঠিক একটা রাষ্ট্র কাবিরা গুনাহ করতেছে রাষ্ট্র কাবিরা গুনাহ করতেছে সে কাফের রাষ্ট্র নয় কিন্তু ফাসেক মুসলিম রাষ্ট্র কথা বুঝতে পেরেছেন আমার ফাসেক মুসলিম রাষ্ট্র এই রকম ফাসেক মুসলিম রাষ্ট্র চিরদিন ছিল যুগে যুগে ছিল সেই ক্ষেত্রে আলেম ওলামাদের পদ্ধতি কি ছিল সেটাও বলবো তার আগে একটা কথা মাথার মধ্যে ঘুরতেছে সেটা বলে নিই যারা একামতে দিন বাস্তবায়নের নামে বা যারা খারিজি রাষ্ট্র ক্ষমতা দখল করে দিন বাস্তবায়নের নামে চেষ্টা করতেছে তারা আমাদেরকে গালি দেয় যে আমরা নাকি রাষ্ট্রে ইসলাম চাই না রাষ্ট্রে ইসলামের বাস্তবায়ন চাই না এটার জবাব আমরা কি দিব আমরা নাকি ইহুদি খ্রিস্টানদের পেট্রো ডলার রিয়াল খেয়ে এই জাতীয় কথা বলি রাজতন্ত্রকে রক্ষা করার জন্য আর ইহুদি খ্রিস্টানদের গোলামি করার জন্য এটার জবাব কি এটার জবাব হচ্ছে আপনারা জানেন যে জাকাত ফরজ তাই নয় এখন এখানে অনেক মানুষ আছে যাদের উপর জাকাত ফরজ হয়নি সে গরিব মানুষ <coughs> মিসকিন মানুষ ফকির মানুষ জাকাত ফরজ হয়নি তার উপর এখন সে কি জাকাত ফরজ নিজের ওপর জোর করে জাকাত ফরজ করার জন্য চুরি করে ডাকাতি করে কোটি টাকার মালিক হবে লাখো টাকার মালিক হবে যাতে তার উপর জাকাত ফরজ হয় আমার কথা বুঝার চেষ্টা করেন একজন গরিব মানুষ মিসকিন মানুষ তার উপর এখনো জাকাত ফরজ হয়নি তো সে এখন জোর করে জাকাত দিবে জাকাত ফরজ করবে নিজের উপর এই জন্য চুরি করে ডাকাতি করে টাকা পয়সা ইনকাম করতেছে সুদ খেয়ে ঘুষ খেয়ে যাতে তার উপর জাকাত ফরজ হয় আর সে জাকাত আদায় করতে পারে এটা কি চলবে হ্যাঁ। চলবে না তাহলে এই যে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করতে হবে এটা প্রত্যেক রাষ্ট্রনেতার উপর ফরজ বাংলাদেশের রাষ্ট্রনেতার উপর যেমন ফরজ পাকিস্তানের রাষ্ট্রনেতার উপর যেমন ফরজ সাতান্নটা মুসলিম দেশের প্রত্যেক রাষ্ট্রনেতার উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ রাসুলের পক্ষ থেকে ফরজ যে ইসলামের যা আইন কানুন আছে তোমাকে তোমার দেশে তা বাস্তবায়ন করতেই হবে যদি এই রাষ্ট্রনেতারা তাদের দেশে ইসলামী আইন কানুন বাস্তবায়ন না করে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তাদেরকে আমাকে জবাবদিহি করতেই হবে করতেই হবে করতেই হবে কোনো ছাড় নাই তাদের উপর ফরজ আমার উপর ফরজ এখনো হয়নি তো আমি কি নিজের উপর ফরজ করার জন্য চুরি করে ডাকাতি করে জাকাত ফরজ করার জন্য এখন মারামারি গন্ডগোল করে মুমিনের রক্ত হালাল করে গুনাহের কাজে লিপ্ত হয়ে হরতাল করে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিজের উপর ফরজ করব বিভ্রান্ত চিন্তা ভ্রান্ত আকিদা অটোমেটিক যেই দিন আমাকে আল্লাহ দিবে সেই দিন আমার ওপর ফরজ তোকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম বাংলাদেশের আমার কোরআনের কয়টা বিধান তুই বাস্তবায়ন করেছিস আমার রাসুলের হাদিসের কয়টা বিধান বাস্তবায়ন করেছিস কিয়ামতের মাঠে জবাব দিয়ে যেতে হবে এই জন্য রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কঠিন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরস্যের নিচে ছায়া পাবে যেই দিন কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে এক নাম্বারে সবার আগে ইমাম আদেল ওই রাষ্ট্রনেতা যে ন্যায় পরায়ণ কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী রাষ্ট্র চালিয়েছে আর যে কোরআন হাদিসের বিধান অনুযায়ী রাষ্ট্র চালায়নি তার শাস্তিও হবে তেমন কঠোর তেমন ভয়াবহ কিয়ামতের মাঠে প্রত্যেক অত্যাচারের জুলুম প্রত্যেক জুলুমের বিচার আল্লাহ কিয়ামতের মাঠে তার কাছ থেকে নেবেন কিন্তু আমাদের উপর ফরজ হয়নি আমরা সাধারণ জনগণ জাকাত জোর করে চুরি করে ডাকাতি করে ফরজ করার দরকার নাই এই বিধান ইসলামে নাই আমাদেরকেও জোর করে নিজের উপর ফরজ করার দরকার নাই